তার খাস রহমতে আমাদেরকে আহলুসন্নাতওয়াল জামার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এসব আল্লাহ রবুল্লা আলমিনের বড় নিয়ামত সাল্লাহ সাল্লাম নাজরাফেন মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর যার সার্বিক ক্ষেত্রে অনসরণেই সার্বিক কল্যাণ রয়েছে তার ইত্তেবা করলে ইহকালেও মঙ্গল রয়েছে আর পরকালে আখেরাতের জীবনেও সার্বিক কল্যাণ রয়েছে আমাদের শনিবারে এই বছরে চোদ্দশো চল্লিশ সিজড়িতে ধারাবাহিক আলোচনা হচ্ছে মানহাজ সম্পর্কে দরুসুন ফিল মানহাজ একটি আলোচনা করেছি আজকে দ্বিতীয় পর্ব সফর মাসের চার তারিখ চোদ্দশো চল্লিশ হিজড়ি আমরা মূলত এখানে শেখ আল্লামা সালেউল ফৌজান হাফিজ আল্লাহ তালার কাছে যে প্রশ্নগুলি করা হয়েছে আকিদা মানহাজ সম্পর্কে এবং তিনি উত্তর দিয়েছেন তার উত্তরগুলি প্রশ্ন সহ নকল করব এটা হচ্ছে মূল বিষয় আমি মনে করি যে এই বিষয়গুলি যদি আমি নিজে বলি আমার ভাষায় যে ওজনটা হবে তার চাইতে অনেক বেশি ওজন হবে যদি সেটা আল্লাহ শেখ সাল ফৌজান হাফিজাহ তালা বর্তমান যুগের সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে সালাফি আলেম কোরআন সন্ন্যার আলেম তো ওনার ভাষাতে বিষয়গুলি উল্লেখ করা এটা বেশি ভালো কারণ আমি উল্লেখ করলে আমার সাথে দ্বিমত করার মতো মেলা লোক আছে ওর কথা মানি না ও ভুল ব্যাখ্যা করছে হ্যাঁ মানুষকে মিসগাইড করছে কিন্তু আল্লাহ শেখ সরের ফৌজান হাফিজ আল্লাহ সম্পর্কে কি বলবেন যে তিনি মিসগাইড করেছেন হ্যাঁ মানহাজ সম্পর্কে হ্যাঁ এই যে বর্তমান মুসলিম বিশ্বে যে সব দল উপদল রয়েছে আর সে সবগুলো ইসলামের নামে কাজ করছে আর বিদাতি মানহাজের ওপর রয়েছে বিদাতি আদর্শের ওপর রয়েছে আমি যদি বক্তব্য রাখি তো অনেক বিরোধিতা করার লোক আছে কিন্তু তার সাথে শেখ সরেল ফজান হাফেজ সাথে বিরোধিতা যারা করবে তাদেরকে মানুষ সহজে বুঝতে পারবে যারা নিশ্চিত বিদাতি এবং বিদাতি দলে সামিল রয়েছে আসল প্রথম প্রশ্নটি ওনার কাছে আমাদের আস এলাতুল মানাহিজুল জেদিদা কিতাব থেকে প্রশ্ন নম্বর ছয় বলছেন জিজ্ঞাসাকারী হালমান ইনতামা এলাল জামাতে ইউতাবার দেয়ান যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত করে নিজেকে যে আমি অমুক দলের সদস্য বা কর্মী বা একজন নিজেকে কোনো দলের সাথে কোনো জামাতের সাথে সম্পৃক্ত করে তাকে কি বিদাতি বলে গণ্য করা যাবে বলা যাবে যে বিদাতি আল জবাব উত্তর হচ্ছে বলছেন হাজা হাসবাল আহাজা হাসওয়াল জামাত এটি হচ্ছে দল হিসাবে দল হিসাবে দল যদি সুন্নতের অনুসারী হয় তাহলে বিদাতি বলা যাবে না আর দল যদি বিদাতি আদর্শের হয় তাহলে বিদাতি বলা যাবে বলছে এটা জামাতের দিকে লক্ষ্য করে আমরা বলবো ফাল জামাত আল্লাহ ইন্দাহা মোখালাফাত কিতাব সন্না সুতরাং ওই সব জামাতগুলি ওই সব দলগুলি যেগুলির ভিতরে কোরআন সন্ন্যার বিরোধিতা রয়েছে মানহাজে দাওয়াতের কর্মপদ্ধতিতে এবং মৌলিক বিষয়গুলিতে জি হ্যাঁ ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে ইসলামের খেদমতের ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে যদি কোরআন সন্ন্যার বিরোধিতা থাকে তাদের ভিত্তি কায়েম হয়ে থাকে কোরআন সন্ন্যার বিরোধিতার ওপর কোরআন সন্ন্যার ভিত্তি কায়েম হয়েছে কিন্তু হয়তো দু চারটা মাসায় ভুল করেছে সেটা ভিন্ন বিষয় চারে মামেরও এরকমটা হয়েছে কোরআন সন্ন্যার ভিত্তি করে তারা ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ইজতিহাদে গিয়ে ভুল হয়েছে না তারা কোরআন সন্ন্যারে অনুসারী যেমন সহি আকিদার আলেম আলমারা তাদের ফতোয়াতে ভুল আছে কিন্তু তাদের ভিতটা হচ্ছে কোরআন সন্ন্যার উপর হ্যাঁ স্থাপিত কোরআন সোনার দলিলের উপর পক্ষান্তরে যাদের ভিতটা কায়েম হয়েছে বিদাতি মানহাজের উপর এইরকম বিরোধিতা কোরআন সন্ন্যার যেসব দলের ভিতরে রয়েছে তাদের সম্পর্কে বলছে এই বেদাতি দলগুলির সাথে যদি কেউ সম্পৃক্ততা ঘোষণা করে যে আমি অমুক দলের কর্মী অমুক দলের রোকন অমুক দলের একজন তাহলে তাকে মুবতাদে বেদাতি বলে গণ্য করা হবে তাকে বেদাতি বলা হবে দল হচ্ছে বেদাতি সুতরাং সেই দলের সদস্য কর্মকর্তারা হচ্ছে বেদাতি জি হ্যাঁ বেদাতি মানে এই নয় যে সবগুলি সেন্ট পার্সেন্ট বেদাতি কথা বলছে জি হ্যাঁ দুনিয়ার কেউ সেন্ট পার্সেন্ট ভুল কথা বলে না যতই বড় সে অন্যায়কারী হোক আর যতই বড় গুমরাহের পথে থাক না কেন যাদের দলে কিতাব সন্ন্যার মুখালাফাত বিরোধিতা রয়েছে সেই দলের সাথে সম্পৃক্ত যারা হবে তাদেরকে বেদাতি বলা যাবে এই ছিল শেখ সালে ফজান হাফজ আল্লাহ তালার উত্তর জি হ্যাঁ এই সংক্ষিপ্ত উত্তরের একটু বিস্তারিত আলোচনার জন্য আরেকজন বড় মহাক্কে গবেষক সৌদি আরবের বড় একজন আলেম যিনি ইন্তকাল করেছেন শেখ সাহেব ফজান এখনো বেঁচে আছেন হাফিজাহুল্লাহ কিন্তু যে শেখের কথা এখন বলবো তিনি মারা গেছেন তবে খুব বড় মাপের আলেম তার নাম হচ্ছে শেখ বাকর বিন আবদুল্লাহ আবু জাইদ শেখ বাকর আবু জৈদ বলে খুব মশুর তার একটি কিতাব রয়েছে দলের সাথে সম্পৃক্ততা সম্পর্কে বলছেন হকমুল তার কিতাবার নাম হচ্ছে হুকুমুল ইন্তেমা ইলাল ফেরাক ওয়াল আহজাব আল জামাত ইসলামিয়া বিভিন্ন দলের সাথে বিভিন্ন গোষ্ঠীর সাথে আর বিভিন্ন ইসলামিক জামাতের সাথে সম্পৃক্ত তার হুকুম বিধান কোন দলের সাথে সম্পৃক্ত হওয়া যে ইসলামিক দলগুলি রয়েছে এগুলির সাথে সম্পৃক্ত হওয়া এবং বলা যে আমি অমুক দলের লোক সেটা কাগজে কলে বলুক অথবা মুখে বলুক এর হুকুমটা কি এর ছিয়ানব্বই সাতানব্বই পৃষ্ঠায় তিনি বলছেন যে বলছেন যে কোন ব্যক্তিকে উম্মতের সামনে দাঁড় করে দেবেন রসুল ছাড়া রসুল ছাড়া কোন ব্যক্তিকে উম্মতের সামনে দাঁড় করে দেবেন হ্যাঁ, এইভাবে যে এলা তরিকাতেহি যে তার আদর্শর দিকে তার পথ বা মতের দিকে ডাকছেন হ্যাঁ তার তরিকার দিকে ডাকছেন আলিহা এবং তার তরিকার দিকে আসলে তার সাথে মিত্রতা সেই দলে আসলে মিত্রতা সেই ব্যক্তির দলে বা আদর্শে যদি সামিল হন আদর্শের অনুসারী হন তাহলে তার সাথে দোস্তি মিত্রতা আর সেই দলের বা সেই দলের নেতার বা আমিরের যদি বিরোধিতা করেন তাহলে ইয়াদ আলিয়া আপনার সাথে শত্রুতা পোষণ করা হচ্ছে দুশ্মন এইরকম যদি কোনো ব্যক্তিকে দাঁড় করানো হয় তাহলে কেন্দ্রীয় ব্যক্তি রসুল্লাহ সাল্লাম থাকছে না ভালো করে মনে রাখবেন আর সালাফিদের মাঝে যাদের অপর নাম আহলুল হাদিস জি হ্যাঁ আনসার ও সন্না মোহাম্মদী এদের মাঝে আর অন্য যতগুলি ইসলামের নামে দল আছে তাদের মাঝে এখানে একটি মৌলিক মানহাজের পার্থক্য সালাফিদের কেন্দ্রীয় ব্যক্তি আমি এটা অনেক আলোচনা বলেছি আমার ভাষায় শেখের কথা ব্যাখ্যা করতে গিয়ে আবার বলছি সালাফিদের কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র মোহাম্মদ রসুল্লাহ যার সাথে থাকলে মিত্রতা যার সাঁত ছেড়ে দিলে শত্রুতা বৈরিতা ওয়ালা বারার কাঠি মোহাম্মদ রসুল্লাহামের ইত্তাবে উনি এটা হচ্ছে সালাফি মানাজ পক্ষান্তরে বিভিন্ন জামাতগুলি যে ইসলামের নামে রয়েছে তাদের মানাজ তাদের কেন্দ্রীয় ব্যক্তি রসুল্লাহ ছাড়া অনেকে অনেকে উদাহরণস্বরূপ না বললে অনেকে বুঝবেন না আর যখন বুঝবেন না ওলামারা বলেছেন যে বিষয়টি উদাহরণ দিয়ে না বুঝাইলে নাম ধরে না বুঝায় বুঝবেন না নাম ধরা জরুরি না হলে মানুষকে হেদায়তের রাস্তা দেখালেন না আপনি এবং অনিষ্ট থেকে সতর্ক করলেন না আমি এভাবে বলে চলে গেলাম আপনি ভাববেন যে হ্যাঁ শুধু আঠারো শেয়ার দেওয়ান বাকি যদি হয় ফুলতুলি হয় তাহলে এটা চলবে না বেরোলবি হয় তাহলে চলবে না কিন্তু দেওবন্দি কমই যদি হয় জামাতি ইখমানি হয় তো অসুবিধা না না না না না প্রত্যেকের কেন্দ্রীয় ব্যক্তি আছে এদের প্রত্যেকের কেন্দ্রীয় ব্যক্তি এদের আছে উদাহরণস্বরূপ ইখওয়ানুল মুসলিমিনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হাসানুল বান্না সাইয়েদ কুতুব সেখান থেকে সরলে শত্রুতা সেখানে থাকলে মিত্রতা জামাতে ইসলামীর ভারত বাংলাদেশ পাকিস্তানে কেন্দ্রীয় ব্যক্তি মৌলানা আবুল আলম উদুদি জি হ্যাঁ তবলিগ জামাতের কেন্দ্রীয় ব্যক্তি মৌলানা ইলিয়াস মৌলানা জাকারিয়া মৌলানা ইলিয়াস উনি প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি যিনি লিখনির মাধ্যমে খেদমত করেছেন তিনি হচ্ছেন মৌলানা জাকারি সাহেব হাজার তবলিন আসাবিক কেন্দ্রীয় ব্যক্তি দেওবন্দীদের কেন্দ্রীয় ব্যক্তি অলামাই দেওবন অলবা দেমাদের কাছে স্বীকৃত স্বীকৃত তাদের সাথে মিত্রতা মিত্রতা তাদের সাথে বিরোধিতা যদি হয় তাহলে বৈরিতা বেরেলবি আহমদ রেজা খান বেরেলবি আদর্শ কেন্দ্রীয় ব্যক্তি জি এইভাবে প্রত্যেকের আপনি কেন্দ্রীয় ব্যক্তি পাবেন তো তাই বলছেন যে যদি কোনো মানুষ কোম্মতের সামনে দাঁড় করানো হয় তার তরিকার দিকে আহ্বান করা হচ্ছে আর ওই ব্যক্তির জন্য মিত্রতা এবং শত্রুতা সেওয়া নবীনা রসুল রসুলেন মোহাম্মদ সাল্লাহাম আমি বলে দিচ্ছি একমাত্র আমাদের রসুল আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহাম ছাড়া তার জন্য আমাদের ভালোবাসা আপনি কে আপনি কোথাকার আপনি কোন ভাষাভাষী হ্যাঁ এইসব দেখার বিষয় না আমরা সকলে নির্ভেজা রসুল উল্লাহ অনুসরণ করি সুতরাং আমাদের এর ভিত্তিতে মিত্রতা আর কেউ রসুল্লাহ সাল্লা নির্ভেজাল অনুসরণ করে না সুতরাং তাদের সাথে দূরত্ব বৈরিত সুতরাং কেউ যদি রসুল্লাহামকে ছাড়া অন্য কাউকে দাঁড় করে কেন্দ্রীয় ব্যক্তি করে যে তাকে যদি মানেন তার আদর্শ মোতাবেক আপনি চলেন তাহলে আপনি আমাদের আপন লোক না হলে পর তাহলে সেই ব্যক্তি হচ্ছে দল্লুন মুক্তের গোমরা বিদাতি গোমরা বিদাতি পথভ্রষ্ট বিদাতি এই কথা শেখ বকর আবু জায়দ রাহমহল্লা আজকে থেকে সাতশো আটশো বছর আগে জি হ্যাঁ শেখুল ইসলাম রাহমহল্লা বলে গেছে তার কথাটি উল্লেখ করা অত্যন্ত জরুরি সাঁত্রিশ খন্ডে ইমাম ইমতাইম রহমার ফতোয়ার কেতাব রয়েছে মজমুল ফতোয়াল কুমরা তার বিশতম খন্ড একশো চৌষট্টি পৃষ্ঠায় তিনি বলছেন ওকালা শেখ রহমাল্লাহ ফিল ফতাওয়া وليس لأحد أن ينسب للأمة شخصا يدعو إلى طريقته ويوالى ويعادى ويوالي ويعادي عليها غير النبي صلى الله عليه وسلم বলছেন কোন ব্যক্তির জন্য জায়েজ নয় যে এই উম্মতের সামনে কোন ব্যক্তিকে দাঁড় করবে কেন্দ্রীয় ব্যক্তি যার আদর্শের দিকে ডাকবে যা আসেন এই তরিকার দিকে আসেন উনি যে ইসলামটা বুঝেছেন সেটা হচ্ছে ঠিক এক ব্যক্তিকে দাঁড় করবে শুধু সালাফিদের এক ব্যক্তি নেই সালাফিদের হাজার হাজার ইসলামের খাদেম আছে সাহাবাইকার যুগ থেকে সুরে তাবেনদের যুগে তারপরে তাবা তাবেনের যুগে চার এমামের যুগে চার এমাম আইম্মাই মহাদ্দেসিন বুখারি মুসলিম সবার দিকে আমরা ডাকছি কিন্তু জি তাহলে কেন্দ্রীয় ব্যক্তি কেউ আমাদের কাছে না কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র রসুল্লাহ কিন্তু অন্যান্য দলগুলির অবস্থাটা কিন্তু ভিন্ন যদি কেউ তার তরিকা দিয়ে একজনের তরিকার দিকে ডাকে ওয়ু আলী ওয়ু আদি আলাইহা আর এর উপর ভিত্তি করে মিত্রতার শত্রুতা কায়েম করে নবী ছাড়া অন্য কাউকে এরকম করে কালামান কোন ব্যক্তির জন্য বন্ধুত্ব আর শত্রুতা করা যাবে না আল্লাহ এবং রসুল সাল্লামের কথা ছাড়া কারো সাথে মিত্রতা আছে কিসের ভিত্তিতে যে সে রসুর আল্লাহর কথার সাথে আছে রসুল্লাহ কথার সাথে আছে সঠিক কথার উপর আছে সেই জন্য অমাজতামাত আলিহিল ওম্মা আর ওম্মতের যেসব বিষয়ের পেজমা হয়েছে যদি এইরকম কাজ কেউ করে কোন ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত করে এরকম তাকলিতে সাকসির বিষয়টি দেখেন আমাদের বড় ইমাম ইমাম বুখারি রহমা আমাদের বড় ইমাম একজন না বহুজন তার মধ্যে ইমাম বাবু নিফা শাহি মালিক আহমদ হ্যাঁ যুগটা ছেড়ে দিয়ে পরের যুগের থেকে শুরু করলাম ইমাম ইবনে তাইমা রহমাল্লাহ আমাদের একজন বড় ইমাম কিন্তু কেন্দ্রীয় ব্যক্তি কাউকে বলবো না আমরা আর বলি না জি হ্যাঁ আমাদের বড় বর্তমান যুগে যেসব আমরা রয়েছেন তাদের শেখ ইবিন আল্লাহ আলবানী রহমাউল্লাহ কিন্তু আল্লাহ আলবানী আমাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব না আল্লাহ ইবিন তাই না এটা হচ্ছে সালাফি মানহাজ আর অন্যদের মানহাজ একজন বলছেন যে এটা হচ্ছে বেদাতিদের কাজ আল্লাহ যারা একজনকে দাঁড় করে কেন্দ্রীয় ব্যক্তি হিসাবে অথবা একজনের কথাকে একটি কথাকে দাঁড় করে দেখেন দেহবন্দি আখির ওলামাই দেহবন্দ এক কিন্তু একটি আকিদার উপর একই আকিদার উপর একবারে আমাদের আকিদ যে আকিদা সাহাবাকেন্দ্র আকিদের খেলাফ তাবেন্দ্র আকিদের খেলাফ আইমার বা আকিদের খেলাফ রয়েছে আশারি মাতুরিদি আকিদা আইমার বা আকিদে ছিল আবু হানিফা শাহি মালিক আমাদের আকিদে ছিল জি তাদের মজাবের নামে চালানো হচ্ছে আর এর মাধ্যমে তারা মুসলিম বিচ্ছিন্নতা সৃষ্টি করছে বিভিন্ন দলে ভাগ হয়ে যাচ্ছে কারণ কেন্দ্রীয় ব্যক্তি ভিন্ন ভিন্ন হয়ে গেছে এজন্য দেখেন ইফানি জামাতি মানহাজ আর তবলিগ মানহাজ কত দূরত্ব শেখ বাকর আবু জায়দ আরো বলছেন এই সম্পর্কে সেই ইব্রাহিম আল্লাহর কথা এতক্ষণ বললাম তিনি বলছেন ওয়াহাজি হালো কাসির মিনাল জামাত আল্লাহাবের ইসলামে আলিয়ম বর্তমান যুগে অনেক ইসলামিক দল উপদলের অবস্থা হচ্ছে যে তারা কেন্দ্রীয় ব্যক্তি করে নিয়েছে অন্য কাউকে তাদের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি তারা দাঁড় করেছে তাদের মিত্রদেরকে তারা মিত্র মনে করে আদাম তাদের বিরোধিতা করলে চরম শত্রু মনে করে তাদেরকে না করে যা কিছু তারা বলেছে ইসলাম সম্পর্কে সেটাকেই সঠিক মনে করে একামতের দিন মানে ক্ষমতা হাসিল করা মৌদুদ ইসলাম বলেছেন আর হাসানুল সুতরাং ওর ওপর কায়েম আছে উম্মতে মুসলিমার তার আগের কোন ইমামের কথা না অস্পষ্ট হয়ে গেছিল ইসলামটা বুঝেনি এ কথা মাহুদ্দি স্পষ্ট লিখেছে ইসলামের ওপর এমন একটা পর্দা পড়ে গেছে আবরণ পড়ে গেছে যে আসল ব্যাখ্যাটাই মাঝখানে বুঝতে পারেনি যেটা রসুল্লাহাম নাকি সাহাবাইকারদেরকে বুঝিয়ে গেছে এই ভাষা বলেছে এবং এর উপর আমার যে সাতটা অলরেডি আলোচনা হয়ে গেছে সেগুলিতে ইনশাআল্লাহ তালা আসবে জি জনগণের কাছে এবং জিজ্ঞাসা করার প্রয়োজন করে দলিল কি এরও প্রয়োজন মনে করে না এটা হচ্ছে বর্তমান যুগের বিভিন্ন যে জামাতগুলি দলগুলি পয়দা হয়েছে সেগুলি অবস্থা এই ছিল একটি বিষয় আর একটি সল সাত নম্বর প্রশ্নটি শেখ সরে ফৌজান হাফেজাহুল্লাহ করা হয় মা রায়কম ফিল জামাতে মিন আম এই যে বিভিন্ন দলগুলি মুসলিম দেশগুলিতে পাওয়া যাচ্ছে এই দলগুলি সম্পর্কে সাধারণ একটা হুকুম কি আপনার কাছে আপনি কি বলতে পারেন জামাতগুলি সম্পর্কে আল জবাব উত্তরে বলছেন কুল্লুমান খালাফা জামাত আহলি সন্ন্যত দল কেউ যদি আহলি সন্ন্যত আল জামাতের বিপরীত পথে চলে তাহলে সে হচ্ছে পথভ্রষ্ট দল হোক আর ব্যক্তি হোক যদি আহলে সন্তল জামাতের মানহাজের বিপরীত চলে তো সে হচ্ছে দলন গুমরা মা ইন্দানা ইল্লা জামাতুন ওয়াহেদা আমাদের কাছে ইসলামে একটি জামাত রয়েছে একটি দল রয়েছে সেই দলটি হচ্ছে হোম আহলুসন্নাত ওয়াল জামা এটা হচ্ছে জামাতুল আকিদাত ওয়াল মানহাজ এটা হচ্ছে কিসের জামাতুল আকিদাতে মানহাজ আকিদা মানহাজের জামাত একটি জামাত হবে আকিদা মানহাজের ক্ষেত্রে আকিদা মানহাজে বিভিন্ন দল হবে এদের আকিদা ভিন্ন এদের আকিদা ভিন্ন হ্যাঁ ইসলামের ব্যাখ্যা সম্পর্কে এদের মানহাজ ভিন্ন ওদের মানহাজ ভিন্ন না না এক দলের মানহাজ হচ্ছে সুফি মানহাজ জি সুফি মত আর এক দলের মানহাজ হচ্ছে আপনার খারেজি মনোভাব জি খারেজি মনোভাব মানে যে আমাদেরকে ক্ষমতার বলে ইসলাম কায়েম করতে হবে এটা হচ্ছে খারেজি মানহাজ আর একটা হচ্ছে যে আমাদেরকে রুহানিয়তের মাধ্যমে শুধু সুফি ইসমের মাধ্যমে ইসলাম কায়েম হয়ে যাবে আমি একটা আলোচনা ইনশাআল্লাহ তালা ইসলামী দাওয়াতের ধারা সমূহ আলোচনা করব যদি না করা হয় মনে করি কিন্তু মাঝে মাঝে আমার কিছু গুরুত্বপূর্ণ টপিক মনে হয় ব্রেনে আসে আর ওটাকে রাখি আমার লিস্টে রাখি ব্রেনের লিস্টে কখনো কখনো কাগজে কলমে রাখি যে আলোচনাগুলি করবো ইনশাআল্লাহ তালা ইসলামী দাওয়াতের বিভিন্ন ধারা আজকাল মুসলিম বিশ্বে চলছে কোনগুলি বিদাতি ধারা হ্যাঁ আর কোনটা হচ্ছে সেই ধারা জি হ্যাঁ এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি আর এতে মোটামুটি অল্প সময় স্পষ্ট হবে বিষয়টি বলছেন যে আমাদের কাছে একটি জামাত রয়েছে আকিদমান হাজার জামাত জি হ্যাঁ দুনিয়ার বিভিন্ন মতবিরোধের কারণে বিভিন্ন জামাত হয়ে যায় আর আকিদা মানহাজ এক থাকে সেটা বিভিন্ন জামাত না সেটা একই জামাত আসলে আকিদা মানহাজ এক রয়েছে দুনিয়ার বিভিন্ন গরেজে ভুল বুঝাবুঝির কারণে বিভিন্ন দল হয়ে গেছে যেমন সালাফিদের মধ্যে আলেদের মধ্যে আপসের যেসব বিরোধগুলি দেখা যায় দলীয় সেগুলি হচ্ছে এরকম ধরনের আকিদা মানহাজ সবারই এক ওমান খালাফা হাজিল জামাত মুখালিফুল মানহাজ রসুল সাল্লাম এই আহলে সুন্নত জামাতের মানহাজের যারাই ওমান এই জামাতের এই আহলে জামাতের মানহাজের যারাই বিরোধিতা করবে তো আহলে আহলে জামাতের মানহাজের বিরোধিতা করা মানে রসুল্লাহামের মানহাজের আদর্শের বিরোধিতা করা কারণ এটা হচ্ছে ধারাবাহিকতা সিলসিলে রসুল্লাহ সাল্লামের সময় যে দিনটা ছিল তরতাজা দিন যেই দিনের উপর যে আদর্শ রসুল্লাহ সাহাবাই কালামদেরকে ছেড়ে গেছেন যে সম্পর্কে বলেছেন যে তেহাত্তর দলের মধ্যে একটি দল নাজাত পাবে লক্ষণ বলতে কি বলেছেন মা আনা আলিহিলিয়মা আমি আজকে যে আদর্শের উপর রয়েছি এবং আমার সাহাবাহিক রামগণ যে আদর্শ রয়েছে এই সিলসিলা ধারাবাহিকতা কেমন পর্যন্ত যেটা সেটা হচ্ছে আহলে সন্তার জামাত আর ডানে যেটা বেরিয়ে গেছে বিভিন্ন থিওরি নিয়ে বা আদর্শ নিয়ে সেগুলি হচ্ছে আহলে বিদান ওয়ানাকুল আইজান শেখ বলছেন যে আরো বলবো জামাত যারাই আহলে জামাতের বিরোধিতা করবে আহলিল আহুয়া তারা হচ্ছে আহলুল আহুয়া মানে কুপ্রবৃত্তির অনসারী এরা ওয়াল মুখালাফাত এরা বিরোধিতার অনসারী ওয়াল মুখালফ তাখতালিফ ফিল হুকম বিতাদলিলে আও বিতাকফির হাসবা কিমারিহা ওয়া সিগারিহা ওয়া বুদিহা ওয়া কুরবিহা মিনাল হাত আচ্ছা এদের যে বিরোধিতাটা রয়েছে সবাই যে একই স্তরে তা না এই যে বেদাতি মানহাজগুলি রয়েছে এগুলি সবই একই স্তরের না বলছেন যে এই যে বিরোধিতাটা সেটা কতটা গুমরা এবং সেটা কুফরি পর্যন্ত পৌঁছিছে না পৌঁছিছে না এগুলি তাদের এই ভুলগুলি বড় না ছোট আর এরা হক থেকে বেশি দূরে না কাছেই হক থেকে বেরিয়ে আছে কিন্তু কাছেই এর উপর নির্ভরশীল অর্থাৎ এই বিভিন্ন দলগুলি কেউ হক থেকে বেশি দূরে না কিন্তু হক থেকে দূরে আছে আর কেউ হক থেকে অনেক দূরে সত্য থেকে অনেক দূরে আর কেউ বিরোধিতা করে একবারে কুহুরি পর্যন্ত পৌঁছে গেছে আবার কেউ বেশি গুমরা কেউ কম গুমরা যেমন আমরা এইসব বেদাতি মানহাজ বললেও কখনো বলবো না যে তবলিগি জামাত আর বেরেলিবি জামাত একই কখনো বলিনি ঠিক না জি হ্যাঁ কখনো বলবেন না যে চরমনাইয়ের তরিকা আর ফুলতুলিয়ার আট ওষুধ তরিকা আর দেওয়ানবাগির তরিকা সমান না কখনো না জি সবগুলি দলাল তার মধ্যে এই অন্ধকার গুলি এই অন্ধকারগুলি একটা অন্ধকার আর এক অন্ধকারের চাইতে বড় এই ভাষা দিয়ে ব্যক্ত করা যেতে পারে কিন্তু কুল্লাহ জলমাত সবগুলি হচ্ছে অন্ধকার অন্ধকার এই কথাগুলি শেখ সালে হাফিজাহুল্লাহ ব্যাখ্যা করে আপনাদেরকে শুনাইলাম এই আহলিস জামাতের আরেকটি নাম হাদিসে বর্ণিত হয়েছে টিকাতে ভাষ্যকার বলছেন সৌদি আরব আরেকজন শেখ ওহমদ তয়ফাতুল মানসুরা এই হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল ওহমুল ফিরকাতুল আর এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল ওহম আহলুল হাদিস এরাই হচ্ছে হাদিসের অনুসারী আহলুল হাদিস আহলুল হাদিস মানে শুধু মহাদিসিন না এই ভুল ব্যাখ্যা জি একজন বর্তমান যুগের বক্তা যার সম্পর্কে আমাদের সহি আকিদার ভাইয়েরা প্রতারিত ছিল ধোকা খেয়েছিলাম সহি আকিদা সহি আকিদা বলত এখন মুখোশ খুলছে যখন আলবানি রাহমহল্লা সম্পর্কে বিদ্বেষমূলক কথা বলতে গিয়ে বলছে যে আলবানি ফকি নয় মহাদেশ হইতে পারে জি হ্যাঁ যখন আহলে কোরআনের মোতাজেলাদের স্টেজে চলে যাচ্ছে তখন মানুষ চিনতে পারছে কিন্তু আজকে থেকে কয়েক বছর আগে কিছু পড়াশোনা করা আমাদের সহি আকিদার আলেম ও ধোকা খেয়েছিল ও সহি আকিদার সহি আকিদার এদেরকে জেনন এরা বড়ই ধোকা দিচ্ছে জি এদের যদি স্বার্থ পুরা হয় যাকে কেন্দ্রীয় ব্যক্তি বানিয়ে রেখেছে সেই স্বার্থে যদি সালাফিরা কাজ করে তাহলে তো আহলানো সাহলান কিন্তু স্বার্থে আঘাত লাগলে তখন এইরকম বিষদগারগুলি মাঝে মাঝেই তারা করে থাকে তখন এরাকে চিহ্নিত করা যেতে পারে তখন চেনা যায় আহলুল হাদিস সম্পর্কে এইরকম তারা বলে আহলে হাদিস মানে হাদিসের অনুসারী কে বলে আহলে মানে মহাদিস এটা এদের আরেক গুণায় জি এর ওপর অনেকগুলি দলিল আছে কোন সময় এরকম সময় হইলে আরে আমাদের সহি আকিদার আলেম আলমার এই আলোচনাগুলি ভারত উপমহাদেশ বাংলাদেশে অনেক করে থাকে যে আহলে মানে দুটোর উপর আহলে হাদিসের প্রয়োগ এই আহলাদিস শব্দটির প্রয়োগ হইত আহলেদিস মানে যারা হাদিস চর্চা করে হাদিসের খাদেম তারাও আর যারা হাদিসের অনুসারী তারাও জি ওহম আহরুল আসার এরা হচ্ছে আসারের অনুসারী মানে দলিলের অনুসারী আসার মানে রসুরাম থেকে যা মাসুর বর্ণিত নবীলাম থেকে যা বর্ণিত যা বর্ণিত ওই আদর্শের অনুসারী আহলে আসার সালাফিউন এদের নাম সালাফিউন নাম ভিন্ন হোক কাজ আকিদা মানা যায় কি এদের এতগুলি নাম এদের অসুবিধা নেই যেমন একটু আগে বললাম এরাই মোহাম্মদী একমাত্র নিঃস্বার্থ মোহাম্মদ রসুল্লাহ অনুসারী এরাই হচ্ছে আনসার ও সন্না সন্ন্যতের সাহায্যকারী সন্ন্যত প্রতিষ্ঠাকারী যেমন অনেক আর পরবর্তীকালের বড় একটি দল এই কথাগুলি স্পষ্ট করেছেন যে এই বিভিন্ন নামগুলি আকিদা মানহাজের অলমাদির আর একটি কথা বলছেন ভাষ্যকার এই বিভিন্ন যে দলগুলি রয়েছে বিভিন্ন দলগুলি যারা সহি আকিদা মানহাজ থেকে সহি আদর্শ থেকে নবিসাম আদর্শ থেকে বিভিন্ন ক্ষেত্রে বেরিয়ে আছে বেরিয়ে দূরে চলে গেছে অথবা কাছে আছে হয়তো কিন্তু বেরিয়ে গেছে মান্নাজের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে এগুলোকে জামাত বলা ঠিক না একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে ফিরকা এগুলো হচ্ছে ফিরকা ফিরকা জামাত না এই আলোচনা এই এই বিষয়ে এই পয়েন্টটি আমি অনেক আগে আজকে থেকে আঠারো বিশ বছর আগে আলোচনা করেছিলাম জামাত আর ফিরকার একটি উদাহরণ দিয়েছিলাম আজকে উদাহরণটি আপনাদেরকে দিই বাপের যদি পাঁচটা ছেলে থাকে আমাদের দেশে একই অন্য যৌথ ফ্যামিলিতে থাকে থাকে না থাকে না ওর মধ্যে থেকে একজন পৃথক হয়ে গেল জুদা হয়ে গেল আমরা অঞ্চলে ভাষা করি জুদা হয়ে গেছে ও বাপ থেকে কি হয়েছে বাপ ভাই থেকে জুদা হয়ে গেছে বলে আমাদের আঞ্চলিক ভাষা ওরা বলেছে এই জুদা হতে হতে ধরেন চারজন জুদা হয়ে গেল আলাদা হয়ে গেল একটা ছেলে বাপ মায়ের সাথে থাকলো অনেক পরিবার আছে না এরকম হয় বড় ছেলে থেকে গেল অথবা ছোট ছেলে থেকে গেল যে ছেলেটা ভালো আখলাপ চরিত্রে বাপ মায়ের ক্ষেত্রে যত্নবান সে থেকে গেল বাকিগুলো সব এদিক সেদিক ছটকে গেল এখন এখানে জামাত আর ফিরকাকে ফিট করেন তাহলে বুঝতে পারবেন জামাত মানে কি আর ফিরকা মানে কি একটা ছেলে আছে বাপের সাথে সেই হচ্ছে জামাত সে আসল দলে আছে মূল দলে আছে যদিও সংখ্যায় কম আর চারজন ছুটকে গিয়ে চার জায়গা বাড়ি বেঁধেছে তারা আর ফিরকে তারা ফরকে গেছে আঞ্চলিক ভাষা মানে তারা আলাদা হয়ে গেছে ঠিক না ঠিক ওই রকমই যারা ভুল পথে আছে তাদের দল ভারী কিন্তু কিন্তু তারা নবী করিম সাল্লাম থেকে দূরে ছটকে গিয়ে এখানে এখানে এখানে একটা করে ছাউনি কায়েম করেছে মানহাজের ক্ষেত্রে তখন অল্প একটা দল রয়েছে যারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম হ্যাঁ তারপরে তাবিন চার ইমাম এবং মহাদিস তারপরে যারা গবেষক কেরাম যারা কোরআন সন্ন্যার সহি গবেষণা করেছে তাদের সাথে আছে যুগে যুগে যেখানে থাক না কেন এটা হচ্ছে আসল জামাত যদিও সংখ্যা কম যেমন ওই বাপের সাথে থাকা একটাই শুধু ছেলে কিন্তু ও সঠিক পথে আছে তাহলে যেগুলো চলে গেছে এদিক সেদিক সেগুলো হচ্ছে ফিরকা আর যে আছে আসল জায়গা মূল জায়গা সে হচ্ছে জামাত জামাত মানে বড় দল না এটাও বলবে জামাত মানে বড় দল না যে বেদাতে দলগুলি এই ব্যাখ্যাগুলি করে থাকে আমাদের দল বড় আপনি কোথায় যাচ্ছেন তাই বলছেন আম্মা তাসমিয়া হাজিল ফেরাক আল মুখালিফ জামাত আল মুসলিম আল ওয়াহেদ বিল জামাত ফালাত আসেফ বলছেন যে একটি যে মুসলিমদের জামাত আছে আহলে সাঁতাল জামাত যার বিভিন্ন নামগুলি একটু আগে বললাম এই জামাত থেকে যে বিভিন্ন দলগুলি বেরিয়ে গেছে বিরোধিতা করে মানহাজের ক্ষেত্রে সেগুলিকে জামাত বলা এটা হচ্ছে জামাত ইসলামী এটা হচ্ছে জামাত ইফাল মুসলিমী এটা হচ্ছে জামাত তাবলিগ এই জামাত জামাত জামাত যে বলছেন উদাহরণ দেন না বললে বুঝবেন না বলছে ফালাত আছে এগুলিকে জামাত বলাই সহি নয় এগুলি কি বলতে হবে বলছেন যে বালিও কালো শেখ যেমন বর্ণনা করেছেন বালিও কালো লাহা এগুলিকে বলতে হবে ফেরাক ফিরকাতুরের বহু এগুলি হচ্ছে দল বিভিন্ন দল উপদল ফিরকে দূরে সরে যাও ফিরকা ফিরকা আল্লাহ নিন্দা করেছেন ফিরকার প্রশংসা করেছেন জামাত ও আহজাব আর হিজ অমুক পার্টি অমুক দল এগুলো বলতে পারে এই যে আলোচনাগুলি করলাম এগুলির সমর্থনে হাসানুল বান্নার একটি উক্তি এখানে আপনাদের সামনে উল্লেখ করি এই কিতাবে যিনি সংকলন করেছেন এই প্রশ্ন উত্তরগুলি শেখ ফলেল ফজানের তিনি উল্লেখ করেছেন জি পাতা নম্বর দিয়ে হাসানুল বান্নার কিতাবের কালা হাসানুল বান্না মহাসেস ফিরকাতিল ইখওয়ানুল মুসলিমিন এই যে ইখওয়ানুল মুসলিমিন ফিরকা এই যে জামাত বলছেন ভুল ইখওয়ানুল মুসলিমিন ফিরকার যে প্রতিষ্ঠাতা হাসানুল বান্না তার কিতাব রয়েছে মজমা উর রাসাইল এর পৃষ্ঠা নম্বর চব্বিশে হচ্ছে হেডলাইন বলছেন মৌকেফোনা মিনা দাওয়াত অন্যান্য যে দাওয়াতগুলি রয়েছে ইসলামের নামে সেগুলি সম্পর্কে আমাদের ভূমিকা এটা হচ্ছে হাসান বান্নার হেডলাইন তাতে ইয়াকুল সে বলছে মৌকেফোনা মিনা দাওয়াতিল মুখতালিফা বিভিন্ন যে দাওয়াতগুলি মুসলিম ফিল্ডে ছড়িয়ে আছে বা মুসলিম দেশে আর নাজে মিজানে দাওয়াতে না বলছেন হাসানুল বান্না যে আমরা আমাদের যে দাওয়াত রয়েছে সে দাওয়াত দিয়ে ওজন করব এখানে সালাফি মানাজ থেকে বেরিয়ে গেল সালাফি মানাজ হচ্ছে আমরা কোরআন এবং হাদিস দিয়ে ওজন করব মাপব দলিল দিয়ে ওহি দিয়ে আমরা মাপব যে ওহির মাপকাঠিতে টিকছে কিনা আর হাসান বান্না কি বলছে যে আমরা আমাদের যে দাওয়াত রয়েছে হ্যাঁ, যে রাজনৈতিক ব্যাখ্যা ইসলামের সেটা দিয়ে ওজন করব আমরা মাপব ফামা ওয়াফা কাহা যদি আমাদের দাওয়াতের অনুকূলে পক্ষে হয় তাহলে মারহাবান মানে যে প্রশস্ত বক্ষে গ্রহণ করব যে সাদরে গ্রহণ করব ওমা খালা ফানাহন বোরা আর যদি আমাদের দাওয়াতের বিরোধী হয় ওই দাওয়াতগুলি তাহলে সেগুলি থেকে আমরা সম্পর্ক ছেদের ঘোষণা করছি না উজুবিল্লাহিমদালে কথা বলা উচিত ছিল কিরকম যে আমরা যে কোনো দাওয়াতকে মাপব কোরআন সন্ন্যার মাপকাঠিতে কোরআন সন্ন্যার মোয়াফেক যেগুলি হবে সেগুলি মার হাবান আর কোরআন সন্না ওহির বিরোধী যেগুলি হবে সেগুলির থেকে আমরা বোরা হ্যাঁ বারাত প্রকাশ করব সম্পর্ক ছেদের ঘোষণা করব বৈরিতা প্রকাশ করব তাহলে চিন্তা করুন তাই ভাষ্যকার বলছেন ওয়ান আকুল আমি বলবো আল্লাহ আল্লাহ সাক্ষী থাকো মুসলিমিন যে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি ইখওয়ানুল মুসলিমিনের এই ভ্রান্ত দাওয়াত থেকে এবং এর প্রতিষ্ঠাতা থেকে জাহাল মুখালিফ আলীল কিতাব সন্না যেটি কায়েম হয়েছে কোরআন সন্ন্যার বিরোধিতার ওপর ওমা আলী সালাফ হাজিল উম্মার এই উম্মতের সালাফে সালেন সাহাবাহাম তাবেন স্বর্ণল যুগে যে আদর্শ ছিলেন তার বিরোধিতার ওপর এর থেকে সম্পর্ক ছেদ করছি হাসান মান্না সম্পর্ক ছেদ করেছেন যে আমাদের দাওয়াতের বিরোধিতা করলে সম্পর্ক ছেদ হাস্যকার বলছেন যে আমরা এই দাওয়াত থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি যে দাওয়াত কায়েম হয়েছে ভ্রান্ত আদর্শের ওপর কোরআন সন্না বিরোধী সালাফে সালেহিনের আদর্শ বিরোধী এখানে আজকের আলোচনা শেষ করছি ও সাল্লাহ মোহাম্মদ আলী ওসাহ